আইসা রাজিয়াল্লাহ হতে বর্ণিত আল্লাহ তালার বাণী অর্থাৎ কোনো স্ত্রী যদি তার স্বামীর অবজ্ঞা ও উপেক্ষার আশঙ্কা করে সুরা আন নিসা আয়াত নম্বর একশো আঠাশ এই আয়াতটি সম্পর্কে তিনি বলেন আয়াতের লক্ষ্য হল কেউ তার স্ত্রীর মধ্যে বার্ধক্য বা অপছন্দনীয় কিছু দেখতে পেয়ে তাকে ত্যাগ করতে মনস্থ করে আর স্ত্রী বলে যে তুমি আমাকে তোমার নিকট রাখো এবং তোমার যেটুকু ইচ্ছা আমার অংশ নির্ধারণ করো আয়সা রাজিল্লাহ তাল্লাহা বলেন উভয় রাজি হলে এতে দোষ নেই